بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون ينزل الملائكة بالروح من أمره على من يشاء আল্লাহর নির্দেশ এসে গেছে অতএব এর জন্য তাড়াহুড়া করো না ওরা যেসব শরীর সাব্যস্ত করছে সেসব থেকে তিনি পবিত্র ও বহু ঊর্ধ্বে তিনি স্বীয় নির্দেশে বান্দাদের মধ্যে যার কাছে ইচ্ছা নির্দেশ সহ ফেরেস্তাদেরকে এই মর্মে নাজিল করেন যে হুশিয়ার করে দাও আমি ছাড়া কোনো উপাস্য নেই অতএব আমাকে ভয় করো তিনি যথাবিধি আকাশ রাজি ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তারা যাকে শরিক করে তিনি তার বহু ঊর্ধ্বে তিনি মানবকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন এত সত্ত্বেও সে প্রকাশ্য বিতণ্ডাকারী হয়ে গেছে والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس চতুষ্পদ জন্তুকে তিনি সৃষ্টি করেছেন এতে তোমাদের জন্য শীত বস্ত্রের উপকরণ আছে আর অনেক উপকার হয়েছে এবং কিছু সংখ্যককে তোমরা আহার্যে পরিণত করে থাকো এদের দ্বারা তোমাদের সম্মান হয় যখন বিকালে চারণভূমি থেকে নিয়ে আসো এবং সকালে চারণভূমিতে নিয়ে যাও এরা তোমাদের বোঝা এমন শহর পর্যন্ত বহন করে নিয়ে যায় যেখানে তোমরা প্রাণান্তকর পরিশ্রম ব্যতীত পৌঁছতে পারতে না নিশ্চয় তোমাদের প্রভু অত্যন্ত দয়াদ্রু পরম দয়ালু والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء তোমাদের আরোহণের জন্য এবং শোভার জন্য তিনি ঘোড়া খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছে এবং পথগুলোর মধ্যে কিছু বক্র পথ রয়েছে তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে সৎপথে পরিচালিত করতে পারতেন شجر ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এই পানি থেকে তোমরা পান করো এবং এ থেকেই উদ্ভিদ উৎপন্ন হয় যাতে তোমরা পশুচারণ করো এ পানি দ্বারা তোমাদের জন্য উৎপাদন করেন ফসল জয়তুন খেজুর আঙুর ও সর্বপ্রকার ফল নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে মুসখরাতুম বিআমরিহি ইন্ন ফী যালিকা তিনি তোমাদের কাজে নিয়োজিত করেছেন রাত্রি দিন সূর্য এবং চন্দ্রকে তারকাসমূহ তাঁরই বিধানে কর্মে নিয়োজিত রয়েছে নিশ্চয়ই এতে বোধ শক্তি সম্পন্নদের জন্য নিদর্শনাবলী রয়েছে মুখতালিফান ইন্ন ফি যালিকা مختلفا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 তৈরি করেছেন যাতে তোমরা পথ প্রদর্শিত হও এবং তিনি পথ নির্ণয়ক বহু চিহ্ন সৃষ্টি করেছেন এবং তারকা দ্বারাও মানুষ পথের নির্দেশ পায় أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون وإن সৃষ্টি করেন তিনি কি সে লোকের সমতুল্য যে সৃষ্টি করতে পারে না তোমরা কি চিন্তা করবে না যদি আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে পারবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু والله يعلم ما تسرون وما تعلنون والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات আল্লাহ জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো এবং যারা আল্লাহকে ছেড়ে অন্যদের ডাকে ওরা তো কোনো বস্তুই সৃষ্টি করে না বরং ওরা নিজেরাই সৃজিত তারা মৃত প্রাণহীন এবং কবে পুনরুত্থিত হবে জানে না ইলাহুকুম مستكبرون لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين আমাদের ইলাহ একক ইলাহ অনন্তর যারা পরজীবনে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকার প্রদর্শন করেছে নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত তোমাদের পালনকর্তা কি নাজিল করেছেন তারা বলে পূর্ববর্তীদের কিস্সা কাহিনী ফলে কেয়ামতের দিন ওরা পূর্ণ মাত্রায় বহন করবে ওদের পাপাভার এবং পাপাভার তাদেরও যাদেরকে তারা তাদের অজ্ঞতা হেতু বিপদগামী করে শুনে নাও খুবই নিকৃষ্ট বোঝা যা তারা বহন করে قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون নিশ্চয় চক্রান্ত করেছে তাদের পূর্ববর্তীরা অতপর আল্লাহ তাদের চক্রান্তের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন এরপর উপর থেকে তাদের মাথায় ছাদ ধসে পড়ে গেছে এবং তাদের উপর আজাব এসেছে যেখান থেকে তাদের ধারণাও ছিল না ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم ويقول أين شركائي الذين الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين অতঃপর কেয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন আমার অংশীদাররা কোথায় যাদের ব্যাপারে তোমরা খুব হটকারিতা করতে যারা জ্ঞানপ্রাপ্ত হয়েছিল তারা বলবে নিশ্চয়ই আজকের দিনে লাঞ্ছনা ও দুর্গতি কাফেরদের জন্য الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من ফেরেশতারা তাদের যান এমত অবস্থায় কবজ করে যে তারা নিজেদের উপর জুলুম করেছে তখন তারা আনুগত্য প্রকাশ করবে যে আমরা তো কোনো মন্দ কাজ করতাম না হ্যাঁ নিশ্চয় আল্লাহ সবিশেষ অবগত রয়েছেন যা তোমরা করতে অতএব জাহান নামে দরজাসমূহে প্রবেশ করো এতেই অনন্তকাল বাস করো আর অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট